আবু মুসা রদিল্লাহ বর্ণিত নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি স্বপ্নে দেখতে পেলাম আমি মক্কা হতে হিজরত করে এমন জায়গায় যাচ্ছি যেখানে বহু খেজুর গাছ রয়েছে তখন আমার ধারণা হলো এই স্থানটি ইয়ামামা অথবা হাজর হবে স্থানটি মদিনা ছিল যার পূর্ব নাম ইয়াসরিব স্বপ্নে আমি আরও দেখতে পেলাম যে আমি একটি তলোয়ার হাতে নিয়ে নাড়াচাড়া করছি হঠাৎ তার অগ্রাংশ ভেঙে গেল ওহু যুদ্ধে মুসলিমদের যে বিপদ ঘটেছিল এটা তাই অতপর দ্বিতীয়বার তলোয়ারটি হাতে নিয়ে নাড়াচাড়া করলাম তখন সেটি আগের চেয়েও আরও উত্তম হয়ে গেল এটা হলো যে আল্লাহ মুসলিমগণকে বিজয়ী ও একত্রিত করে দিবেন আমি স্বপ্নে আরও দেখতে পেলাম একটি গরু জবে হচ্ছে এবং শুনতে পেলাম আল্লাহ যা করেন সবই ভালো এটাই হলো ওহুদ যুদ্ধে মুসলিমদের শাহাদত বরণ আর খায়ের হলো আল্লাহর পক্ষ হতে ওই সকল কল্যাণই কল্যাণ এবং সত্যবাদিতার পুরস্কার যা আল্লাহ আমাদেরকে বদর দিবসের পর দান করেছেন